আবু সালাবা আল খুশানি রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহনবী আমরা আহলে কিতাবের সম্প্রদায়ের এলাকায় বাস করি আমরা কি তাদের থালায় খেতে পারি তাছাড়া আমরা শিকারের অঞ্চলে থাকি তীর ধনুকের সাহায্যে শিকার করি এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন কুকুর দিয়ে শিকার করে থাকি এমত অবস্থায় আমার জন্য কোনটা বৈধ হবে উত্তরে তিনি বললেন তুমি যে সকল আহলে কিতাবের কথা উল্লেখ করলে তাতে বিধান হলো যদি অন্য পাত্র পাও তাদের পাত্রে খাবে না আর যদি না পাও তাহলে তাদের পাত্রগুলো ধুয়ে নিয়ে তাতে আহার করো আর যে প্রাণীকে তুমি তোমার তীর ধনুকের সাহায্যে শিকার করেছ এবং বিসমিল্লা পড়েছ সেটি খাও আর যে প্রাণীকে তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দ্বারা শিকার করেছ এবং বিসমিল্লা পড়েছ সেটি খাও আর যে প্রাণীকে তুমি তোমার প্রশিক্ষণবিহীন কুকুর দ্বারা শিকার করেছ সেটি যদি জবে করতে পারো তবে তা খেতে পারো